আমরা মুমিন আমরা মুসলমান আমাদের একই মন ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমান ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমান আমরা মুমিন আমরা মুসলমান আমাদের একই মন প্রাণ ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমান ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমান আমাদের জীবন আমাদের মরণ সবই তো আল্লাহর দা আল্লাহর মতে আল্লাহর পথে এ জীবন কররে কুরবান আমাদের জীবন আমাদের মরণ সবই তো আল্লাহর দা আল্লাহর মতে আল্লাহর পথে এ জীবন কর রে করবা তবেই তুমি সফল শুভ তব ফলাফল তবেই তুমি সফল শুভ তব ফলাফল থাকে যদি শানিত ইমান থাকে যদি শানিত ইমান থাকে যদি শানিত ইমান ভিন্ন ভিন্ন দেহ যেখানে যে কেহ আমাদের স্বপ্ন সমান ভিন্ন ভিন্ন দেহ যেখানে যে কেহ আমাদের স্বপ্ন সমান ইমানি চেতনা ইমানি প্রেরণা ইমানের বন্যি শিখা আমাদের ধমনীতে বইছে আবহমান শুনরে রে শুনো মুসলমান ইমানি চেতনা ইমানি প্রেরণা ইমানের বন্দি শিখা আমাদের ধমনীতে বইছে আবহমান সোনরে সোনা মুসলমান ভয় কিরে দুশ্মনে চল রে মুখ পানে ভয় কিরে দুশ্মনে চল রে মুখ পানে থাকে যদি ঝাঝালো ইমান থাকে যদি ঝাঝালো ইমান থাকে যদি ঝাঝালো ইমান ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমা ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমা আল্লাহর দেয়া জান আল্লাহর দেয়া মান আল্লাহর পথে করদার আল্লাহর জমিনে আল্লাহর বিধান করতে কায়েম হগুয়া আল্লাহর দেয়া জান আল্লাহ দে আমার আল্লাহর পথে করদা আল্লাহর জমিনে আল্লাহর বিধান করতে কায়েম হাওয়া গুয়া চাও যদি জান্নাত কর রক্ত স্নাত চাও যদি জান্নাত কর রক্ত স্নাত থাকে যদি তৃপ্ত ইমান থাকে যদি তৃপ্ত ইমান থাকে যদি তৃপ্ত ইমান ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমা ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমা আমরা মুমিন আমরা মুসলমান আমাদের কি মনোপ্রাণ ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমা ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমান ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমান ভিন্ন ভিন্ন দেহ যেখানেই যে কেহ আমাদের স্বপ্ন সমান